নাহমাদহু আনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বিষয়বস্তু মুসলিম বিশ্বের সামরিক বাস্তবতা ও আরাকানের প্রেক্ষাপটে আমাদের করণীয় প্রিয় উপস্থিতি সমগ্র মুসলিম উম্মা বর্তমানে এমন এক কঠিন মুহূর্ত অতিবাহিত করছে যা ভাষায় প্রকাশ করা আসলেই কঠিন গোটা বিশ্বজুড়ে ইসলামের শত্রুরা আজ ইসলাম ও মুসলিমদের নিঃশেষ করার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে মুসলিম হত্যায় কেউ কারো থেকে পিছিয়ে নেই ফিলিস্তিনের মুসলিমদের হত্যায় পিছিয়ে নেই সন্ত্রাসী ইহুদিরা সারা দুনিয়াতে মুসলিম হত্যায় খ্রিস্টানদের জুড়ি নেই ওম শান্তি ওম বলা হিন্দুরা ভারতে মুসলিম নিধনে সিদ্ধহস্ত সব কুফফারদের ছাড়িয়ে সম্প্রতি জীব হত্যা মহাপাপ এই বুলির আড়ালে নির্বিচারে মুসলিমদের হত্যা করে যাচ্ছে বৌদ্ধরা চীন থেকে শুরু করে মুসলিমদের নির্বিচারে গণহত্যা করা মিয়ানমার সহ সকল বৌদ্ধরা যেন ইসলাম ও মুসলিমদের ধ্বংসে উঠে পড়ে লেগেছে এমন এক কঠিন মুহূর্তে আমরা মুসলিমরা কি আমাদের শত্রু মিত্র চিনতে পেরেছি আমরা কি আমাদের করণীয় নির্ধারণ করতে পেরেছি সম্ভবত আমরা আমাদের শত্রু মিত্র চিনতে পারিনি চিনতে পারিনি বলেই আমরা জাতিসংঘ নামক সংস্থার দিকে তাকিয়ে থাকি অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন প্রত্যেকেই অতীতে ও বর্তমানে প্রকাশ্যে মুসলিমদেরকে গণহত্যা করে আসছে চিনতে পারিনি বলেই আমাদের যে কোনো দুর্দশায় আমরা ইসলামের শত্রুদের খেদমতে নিয়োজিত মুসলিম বিশ্বের সেনাবাহিনীগুলোর দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকি বরাবরের মতো আমরা এবারও আরাকানের মুসলিমদের ওপর বৌদ্ধ মিয়ানমারের নির্মম গণহত্যার প্রেক্ষাপটে সেই জাতিসংঘ সেই অথর্ব ওয়াইসি মুসলিম বিশ্বের সেই দালাল সেনাবাহিনীগুলোর দিকে তাকিয়ে আছি কোনো বাহিনী কি এগিয়ে গেছে কারো বুটের আওয়াজ কি শোনা গেছে না কখনোই তারা এগিয়ে যাবে না প্রিয় উপস্থিতি আরাকানের মুসলিমদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি প্রত্যেক মুসলিমের হৃদয়ে গেথে নেওয়া উচিত যে পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের যে সামরিক বাহিনী রয়েছে তার একটিও ইসলাম ও মুসলিমদের জন্য নয় এরা প্রত্যেকেই ক্রুসেডার কাফিরদের খেদমতে নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত রেখেছে ফলে আরাকানের লক্ষ লক্ষ মুসলিমদেরকে রক্ষার জন্য এই সামরিক বাহিনীর একটি বুটও নড়ে চড়ে ওঠেনি উম্মার সর্বাধিক সচেতন মুজাহিদ ও আলিমগণ বছরের পর বছর ধরে মুসলিম উম্মাহকে এই চরম বাস্তবতা বোঝানোর জন্য আর্তনাদ করেছেন যে এই সামরিক বাহিনীগুলো মুসলিমদের কল্যাণে নয় বরং কুফফারদের এজেন্ডা বাস্তবায়ন করছে মাত্র কিন্তু দুনিয়ার মুসলিমদের একটি বিরাট অংশ তা উপলব্ধি করেনি বরং তারা দিবার স্বপ্ন দেখেছে মুসলিম দেশগুলোর বড় বড় সেনাবাহিনী ইসলামের জন্য নিজেদেরকে উজাড় করে দিবে নির্যাতিত মুসলিমদেরকে উদ্ধার করবে মুসলিমদের অনেকে মনে করেন পাকিস্তানের বিরাট সেনাবাহিনী রয়েছে তারা ইসলামের পক্ষে একটি শক্তি অথচ নির্মম সত্য হচ্ছে এই পাকিস্তানের সেনাবাহিনী পৃথিবীতে আমেরিকার সপক্ষে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য যুদ্ধ ও অপরাধ চালিয়ে যাচ্ছে মুসলিমদের অর্থ সম্পদের মাধ্যমে পরিচালিত এই বাহিনীটি পাকিস্তানের আমেরিকার প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে হাজার হাজার মুজাহিদ আলিম ও তাদের পরিবারকে তারা আমেরিকার হাতে তুলে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী সোয়াদ ওয়াজিরিস্তান সহ পাকিস্তানের পাহাড়ি এলাকায় নির্মম বিমান হামলা চালিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে মুসলিমদের লাখো বাড়িঘর অগণিত সংখ্যক মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে মুসলিমদের ট্যাক্সের টাকায় প্রতিপালিত এই দালাল অসভ্য বাহিনী প্রিয় উপস্থিতি পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের তালিবানদের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকাকে সরাসরি সহায়তা করেছে এবং এখনও করে যাচ্ছে আফগানিস্তানের লক্ষ লক্ষ মুসলিম হত্যায় আমেরিকা ও ন্যাটো বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছে বলুন তো পাকিস্তানের এই বিরাট সেনাবাহিনী আরাকানসহ দুনিয়ার মুসলিমদের জন্য কি করেছে খুবই বিস্মিত হবেন পাকিস্তান সেনাবাহিনী মিয়ানমারের বর্বর খুনি বাহিনীর কাছে বিমান বিক্রি করার জন্য চুক্তি করতে গেছে তাও এটি গত বছর আরাকানের মুসলিমদেরকে নির্মমভাবে গণহত্যা করার পর মুসলিমদের অনেকে চেয়ে থাকে সেকুল্লার তুরস্কের সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করবে অথচ এরা হয়তো জানেই না এই তুরস্কে অবস্থিত আমেরিকার ইনসারলিং বিমান ঘাঁটি থেকে প্রতিদিন ক্রুসেডার আমেরিকা বিমানগুলো উড়ে গিয়ে ইরাক ও সিরিয়ায় নির্বিচারে অসংখ্য মুসলিমকে হত্যা করছে আমেরিকা অত্যাধুনিক বোমার মাধ্যমে মুসলিম জনবসতিগুলোকে এমনভাবে ধ্বংস করেছে যে তা দেখে মনে হবে এখানে হাজার বছর ধরে কেউ হয়তো বসবাসই করেনি এই তুরস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র তুরস্কের সেনাবাহিনী আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর বাহিনীর সাথে মিলে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং এখনও করে যাচ্ছে প্রিয় উপস্থিতি এই তুরস্কের সেনাবাহিনী সোমালিয়ায় ক্রুসেডার আমেরিকান নেতৃত্বাধীন দালাল সরকারকে সামরিক প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহায়তা করছে দালাল বাহিনীকে সামরিক সহায়তা প্রদানের জন্য তুরস্ক তার দেশের বাইরে সোমালিয়ায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি তৈরি করেছে তুরস্কের সেনাবাহিনী সোমালিয়ায় আল শাবাব মুজাহিদদের প্রতিষ্ঠিত পূর্ণ সরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ক্রুসেডার কুফফারদের কাঁধে কাঁধ মিলিয়ে মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করছে প্রিয় উপস্থিতি শিয়াদের ভয়ঙ্কর কুফরি আকিদা সম্পর্কে অজ্ঞ লোকেরা স্বপ্ন দেখে ইরানের বিরাট বাহিনী ইসলামের জন্য যান কুরবান করে দিবে অথচ শিয়া ইরান আফগানিস্তানে তালিবান মুজাহিদদের ইসলামী রাষ্ট্রের পতনের জন্য ক্রুসেডার আমেরিকার সাথে হাত মিলিয়েছে এই শিয়া ইরান আমেরিকার ইরাক ইরানে সরাসরি অংশগ্রহণ করে ইরাকে শিয়া সরকার প্রতিষ্ঠা করে ইরাকের সুন্নি মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে বর্তমানে এই ইরান আমেরিকার নেতৃত্বে ইরাকে শিয়াদের মাধ্যমে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সমাজতান্ত্রিক মুরতাদ শিয়া শাসক কসাই আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইরান তাদের হাজার হাজার সৈন্য এবং লাখো যোদ্ধা পাঠিয়ে সকল প্রকার অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে সরাসরি ইরানের অংশগ্রহণে এ পর্যন্ত সিরিয়ায় ছয় লক্ষের বেশি মুসলিমকে হত্যা করা হয়েছে এছাড়া ইরানের প্রত্যক্ষ সহায়তায় ইয়েমেনের শিয়া হুসিরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নিয়ে বহু সুন্নি মুসলিমকে হত্যা করেছে প্রিয় উপস্থিতি খাদেমুল হারামাইন উপাধি ধারণকারী সৌদি আরবের শাসকদের নিয়ে যারা কল্পনা বিলাসী স্বপ্ন দেখেন যারা মুসলিম উম্মার কল্যাণ ও বিজয়ের দুঃস্বপ্ন দেখেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সৌদি আরব আমেরিকার নেতৃত্বে ইয়েমেনের মুজাহিদদের বিরুদ্ধে বহু বছর ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে কিন্তু আরাকানের জন্য একটি হুঁশিয়ারিও উচ্চারণ করেনি এই সৌদি আরব বিগত প্রায় তিন বছর ধরে আমেরিকার নেতৃত্বে ইরাক ও সিরিয়ায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এই শতাব্দীর জিহাদের মহানায়ক মুজাদ্দিদুল জিহাদ শাইক উসামা বিন রাদেন রহিমাহুল্লাহ মুসলিম দেশগুলোর এসব আগাছা মুরতাদ শাসকদের কথা উল্লেখ করে একটি বক্তব্যে বলেছিলেন কাবুলের দালাল শাসক কার্যায় আর রিয়াদের তথা সৌদি আরবের কার্যায়রূপী শাসকদের মধ্যে কোনো তফাত নেই প্রিয় উপস্থিতি খেয়াল করুন কাবুলের সাবেক শাসক কারজাই যেভাবে আমেরিকার খেদমতে নিয়োজিত ছিল সৌদি আরবের সরকার তার চেয়েও বেশি করে আমেরিকার খেদমত করছে সম্মানিত উপস্থিতি বাংলার সেনাবাহিনীর কথা যদি বলি আরাকানের মুসলিমদের নির্মম গণহত্যা দেখে যুদ্ধের হুমকি তো দূরের কথা একটু হুশ পর্যন্ত করেনি কথিত বীর বাহিনী অথচ বাংলার সেনাবাহিনী জাতিসংঘ নামক কুফফার সংঘের অধীনে আফ্রিকার দেশ মালিতে মুজাহিদদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত রয়েছে গত কিছুদিন পূর্বে মালিতে তিন বাঙালি সৈন্য নিহত হয় এবং আরও বেশ কয়েকজন আহত হয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি মালি মিশন একটি কমব্যাট মিশন অর্থাৎ এটি একটি যুদ্ধ মিশন আর এই যুদ্ধ মিশনে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে খেদমতে নিয়োজিত বাংলাদেশের সেনাবাহিনী আরাকানের মুসলিমদের পক্ষে বর্বর অসভ্য বৌদ্ধ হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটি কেবল দুনিয়া সম্পর্কে বে খবর লোকেরা বিশ্বাস করতে পারে আমরা কখনোই বিশ্বাস করি না যে কুফফারদের খেদমতে নিয়োজিত এ ধরনের একটি সেনাবাহিনী মুসলিমদের জন্য মার্চ করবে বরং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকার মিয়ানমারের সরকারকে প্রস্তাব দিয়েছে যৌথভাবে সীমান্তে মুজাহিদদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার এরা শাপলা চত্বরের রাসুল প্রিয় ইমানদারদের জন্য লক্ষ লক্ষ রাউন্ড গুলি ব্যয় করে কিন্তু মিয়ানমারের বৌদ্ধ জানোয়ারদের জন্য একটু হুশ পর্যন্ত করেনি বরং এই গণহত্যা চলাকালীন সময়ে এই তগুদ সরকারের এক মন্ত্রী মিয়ানমার গিয়েছে চাল কেনার জন্য এরকম একটি বাহিনী মুসলিমদের উদ্ধার করার জন্য উফফারদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা শুধু বোকারাই ভাবতে পারে যখন গোটা দুনিয়াতে মুসলিমরা নির্মম নিপীড়ন ও গণহত্যার শিকার যখন মুসলিম দেশগুলোর তগুত শাসক গোষ্ঠী ও তাদের লাঠিয়াল সামরিক বাহিনী ইসলামের শত্রুদের পক্ষে কাজ করেছে এবং দুনিয়া থেকে ইসলাম মিটিয়ে দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে সেই মুহূর্তে আমাদের করণীয় কি তা যদি জানতে চাই তাহলে আমাদের জীবন বিধান আল কোরআনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নিসার পঁচাত্তর নং আয়াতে ইরশাদ করেছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আর তোমাদের কি হলো তোমরা কেন অসহায়ের পুরুষ নারী ও শিশুদের উদ্ধার করার জন্য যুদ্ধ করছো না যারা আর্তনাদ করে বলছে হে আমাদের রব আপনি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করুন আমাদের জন্য আপনার পক্ষ থেকে বন্ধু প্রেরণ করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী প্রেরণ করুন ঠিক এর পরের আয়াতেই আল্লাহ তালা ইস্বাদ করেন যারা ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফির তারা তগুতের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল এই আয়াতের থেকে বোঝা যায় কুফফাররা তগুতের পক্ষে যুদ্ধ করে যা আমরা সারা দুনিয়াতে দেখতে পাচ্ছি আর সত্যিকারের মুমিনরা আল্লাহ তালার পথে যুদ্ধ করে সুতরাং আমাদের নিজেদেরকে সত্যিকারের ইমানদার প্রমাণের একটি পথই আছে আর তা হচ্ছে আল্লাহর পথে ইসলাম ও মুসলিমদের পক্ষে জিহাদে শরিক হওয়া যদি আমরা জিহাদ ছেড়ে দেই তাহলে আমাদের পরিণতি কি হবে সে ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেন إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير যদি তোমরা জিহাদের অভিযানে বের না হও তবে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালা সর্ববিষয়ে শক্তিমান আমরা আজ জিহাদ ছেড়ে কুফফার মুরতাদদের করুণার মুখাপেক্ষী হয়ে গেছি যার ফলে আল্লাহ তালা আমাদের ওপর লাঞ্ছনাদায়ক শাস্তি চাপিয়ে দিয়েছেন এই লাঞ্ছনা থেকে মুক্তির একটি উপায় আর তা হচ্ছে ফরজে আইন জিহাদে ঝাঁপিয়ে পড়া আরাকানের মুসলিমদের উদ্ধার ও তাদের ওপর পরিচালিত গণহত্যার বদলা নিতে হবে আজ মুসলিমদেরকেই কুফফারদের জাতিসংঘ আর মুসলিম দেশগুলোর দালাল তগুত সেনাবাহিনী আরাকানের মুসলিমদের জন্য এক কদম অগ্রসর হবে না সুতরাং হে মুসলিম উম্মা আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এবং আল্লাহর বান্দাদের সম্মান ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ জিহাদকে বেছে নেই আরাকানের প্রতি ইঞ্চি ভূমি আমাদের ডাকছে আল্লাহ তালা আমাদেরকে আরাকানের জিহাদের জন্য কবুল করুন আমিন